হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় বসে কেন কাঁদি আমি পথে বসে একা ভাগ্য আমার চমকে যাবে পেলে নবীর দেখা বসে কেন কাঁদি আমি পথে বসে একা ভাগ্য আমার চমকে যাবে পেলে নবীর দেখা সারি সারি কত হাজি যাচ্ছে হেলে দুলে দরুদ শরীফ পড়ে সবাই পাল তুলে নৌকায় হাজি রাজায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় যাও চলে যাও মক্কা নগর সাহসে রেখে বুকে আছেন আমার কামলিওয়ালা রওজা মোবারকে যাও চলে যাও মক্কা নগর সাহসে রেখে বুকে আছেন আমার কামলিওয়ালা রওজা মোবারকে মজনু হয়ে নবীর পথে সবাই বলে যায় জমজমের পানি খাবো গভীর পিপাসায় হাজি রাজায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় শেষ জামানার নবী এলো মায়ামিনার কোলে চিনতে যদি পারো তোমার নসিব যাবে খুলে শেষ জামানার নবী এলো মামিনার কোলে চিনতে যদি পারো তোমার নসিব যাবে খুলে হাজার হাজার মানুষ কাঁদে কাবার পাশে হায় নবীর প্রেমে পাগল হতে আয়কে যাবি আয় হাজি রাজায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় হাজি রাজায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় হায় রে আমার কপাল মন্দ পেলাম না যে ঠাই দয়া করে দয়ার হাবিব দেখা যেন পাই হায় রে আমার কপাল মন্দ পেলাম না যে ঠাই দয়া করে দয়ার হাবিব দেখা যেন পাই তোমার দেখা পেলে হুজুর ওগো তোমার দেখা পেলে হুজুর শান্তি পাবো ধরায় মরণের জাখাম দানি হবে না মরণ সময় হাজি রাজায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় কেমন করে সের সুলের আমরা থাকি ভুলে নবীর পথের দিশা ধরে সোজাই চলে কেমন করে সে রসুলের আমরা থাকি ভুলে নবীর পথের দিশা ধরে সোজাই চলে এক কাতারে পড়ো নামাজ যাও ঢোলে সেজ দা রহমাতুল্লাহ সবাইকে আহ্বান জানায় রহমাতুল্লাহ সবাইকে আহ্বান জানায় হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় নবীর মদিনায় নবীর মদিনায় প্রিয় নবীর মদিনায় হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায়